সাদ ইবনু আবু ওয়াক্কাস রদিয়াল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন একবার উমর ইবনু খাত্তাব রদিয়াল্লাহ তাল্লাহ্ন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর নিকট আসার অনুমতি চাইলেন তখন তার সঙ্গে কুরাইশের কয়েকজন নারী কথা বলছিলেন এবং তারা অধিক পরিমাণ দাবি দাওয়া করতে গিয়ে তার আওয়াজের চেয়ে নিজেদের আওয়াজ বাড়িয়ে দিলেন যখন উমর ইবনু খাত্তাব প্রবেশের অনুমতি চাইলেন তখন তারা উঠে দ্রুত পর্দার আড়ালে চলে গেলেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে অনুমতি দিলেন আর উমর রদিল্লাহ তাল্লাহ্ন ঘরে প্রবেশ করলেন রাসুল সাল্লাহ সাল্লাম হাসছিলেন উমর রদিল্লাহ তাল্লাহ্ন বললেন আল্লাহ আপনাকে সদা হাস্যোজ্জ্বল রাখুন হে আল্লাহ রসুল নাবী সাল্লাহ সাল্লাম বললেন নারীদের ব্যাপার দেখে আমি অবাক হচ্ছি তারা আমার নিকট ছিল অথচ তোমার আওয়াজ শোনা মাত্র তারা সব দ্রুত পর্দার আড়ালে চড়ে গেল উমর আদিল্লাহ তাল্লাহ্ন বললেন হে আল্লাহ রসুল আপনাকেই তো অধিক ভয় করা উচিত অতপর উমর আদিল্লাহ তাল্লাহ্ন ওই মহিলাগণকে লক্ষ্য করে বললেন ওহে নিজের ক্ষতিকারী নারীরা তোমরা আমাকে ভয় করো অথচ আল্লাহ রসুলকে ভয় করো না তারা উত্তরে বললেন আপনি রসুল সাল্লাহ সাল্লাম হতে অনেক কঠোরভাষী ও শক্ত অন্তরের আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ ঠিকই হে ইবনু খাত্তাব যে সত্তার হাতে আমার যান তার কসম শয়তান যখনই কোনো রাস্তায় তোমাকে দেখতে পায় সে তখনই তোমার ভয়ে এ রাস্তা ছেড়ে অন্য রাস্তা ধরে